البسمة في حر نهار كالبدر بكامل روعته فقد নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ সন্তান আল্লাহর অমূল্য এক নিয়ামত সন্তান পুরুষের সৌন্দর্য তার আশা আকাঙ্ক্ষার প্রদীপ আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ধন সম্পদ ও সন্তান সন্ততি হল পার্থিব জীবনের সৌন্দর্য সাহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত আনাস রাদি আল্লাহ তালাহুয়ের জন্য দোয়া করে বললেন আল্লাহ মা লাহু লাহু ফি হে আল্লাহ তাকে অধিক সম্পদ ও সন্তান দান করুন এবং তাতে বরকত দিন প্রিয় ভাই সন্তান প্রকৃত অর্থে আপনার জীবনের সৌন্দর্য তখনই হবে যখন আপনি তাকে সুস্থতার বিয়াত ও দিনই শিক্ষা দীক্ষায় একজন আদর্শ মোমিন রূপে গড়ে তুলতে পারবেন আর যদি সন্তানের সুষ্ঠু তারবিয়াতে গাফলতি করা হয় এবং তাকে সঠিক শিক্ষা দীক্ষা দেয়া না হয় তবে সন্তান পিতামাতার জন্য দুনিয়া ও আখিরাতে মুসিবতের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ সকল মানব সন্তানকে দিনই ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন জন্মগতভাবেই তারা মুসলিম হয়ে জন্মায় শাহী বুখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মা মিন মাউলুদ্দিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসিরানি আও ইউমাজ্জিসানি প্রতিটি মানব শিশু ইসলামী স্বভাব প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করে তারপর বাবা মা তাকে ইয়াহুদি বানায় বা খ্রিস্টান বানায় কিংবা অগ্নিপূজক বানায় শিশুদের বোধ বিশ্বাস মন মানসিকতা ও চরিত্র গঠনে মা বাবাই মৌলিক ভূমিকা পালন করে প্রিয় বাবা মায়েরা সন্তানকে যদি সঠিকভাবে ইসলামী শিক্ষা ও দিনই তেরবিয়ত করা না হয় তাহলে অবশ্যই হাসরের ময়দানে আল্লাহর দরবারে দোষী সাব্যস্ত হবেন আদরের সন্তানরাই সেদিন আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে নালিশ করবে আফসোস বর্তমানে অনেক বাবা মা সন্তানদের দিনী শিক্ষা থেকে দূরে রাখে কোরআন তিলাওয়ারটা পর্যন্ত বিশুদ্ধরূপে শিক্ষা দেয় না শৈশব থেকে ভর্তি করিয়ে দেয় ডেকেয়ার স্কুলে ইমান আকিদা ও দৈনন্দিন জীবনের মাসাইল কিছু এদেরকে শেখানো হয় না ফলে আজ আমাদের চোখের সামনেই গড়ে উঠছে এমন একটি প্রজন্ম যারা পাশ্চাত্য ভোগবাদী শিক্ষায় অন্ধ হয়ে কাফের মুরতাদ পর্যন্ত হয়ে যাচ্ছে এটি আল্লাহর আমানতের সুস্পষ্ট খেয়ানত হাসরের ময়দানে সন্তানকে বদ্দিনের দিকে ধাবিতকারী এসব মা বাবাকে কঠিনভাবে পাকড়াও করা হবে দুনিয়াবি চাকচিককে বিভোর হয়ে যেই সন্তানদের দিন থেকে তারা দূরে রেখেছিল সেই সন্তানরাই তাদের দুশ্মনে পরিণত হবে পবিত্র কুরআনে এসেছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন আর কাফিররা বলবে হে আমাদের রব জিন ও মানুষদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের দেখিয়ে দিন আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব যাতে তারা নিকৃষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত হয় প্রিয় ভাই আল্লাহ তালাই আপনাকে সন্তানের মতো অমূল্য নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কদর করুন আপনার সন্তানকে আল্লাহর একজন আদর্শ রূপে গড়ে তুলুন তাকে প্রয়োজনীয় দিনে শিক্ষা দান করুন হুম্মার কল্যাণে নিজেকে উৎসর্গ করার মতো মুবারক প্রেরণা তার হৃদয়ে সঞ্চার করুন সতর্ক থাকুন আল্লাহর এই আমানতের খেয়ানত যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন